কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বৈশা থাকে কাছাকাছি কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বসে থাকে কাছাকাছি কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বসে থাকে কাছাকাছি ল যায় বাসি না কিছু করি বলো না ল যায় বাসি না কিছু করি বলো না ল যায় বাসি না কিছু করি বলো না জুটির বাহার দেখো ঠিক ঠিক কলেজিত নয় যেন এফডিসি দাদা দাদি বসে থাকে কাছাকাছি কলেজিত নয় যেন এফডিসি দাদা দাদি বসে থাকে কাছাকাছি ঘুমতানা তানানা ঘুমতানা তানানা ঘুমতানা তানানা ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన ధుంతన కనన লাশের বারান্দা পুকুরের ঘাট যেন পার্কের মনোরম পরিবে পরিবে লাল গাছ পাখি দিয়ে গার্লফ্রেন্ড সাথে নিয়ে হাম্বা হাম্বা করে মুখলে ক্লাসের বারান্দা পুকুরের ঘাট যেন পার্কের মনোরম পরিবে তার চাঁদ পাখি দিয়া গার্লফ্রেন্ড সাথী দিয়া হাম্বা হাম্বা করে বকলে নাই কোনো ভেদাভেদ জুনিয়র সিনিয়র নাই কোনো ভেদাভেদ জুনিয়র সিনিয়র নাই কোনো ভেদাভেদ জুনিয়র সিনিয়র লজ্জায় মরমে মরছি কলেজ তো নয় যেন এক দাদা দাদি বসা থাকে কাছাকাছি কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বসা থাকে কাছাকাছি লজায় বাতি না কিছু করি বলো না লজায় বাতি না কিছু করি বলো না লজায় বাতি না কিছু করি বলো না জুটির বাহার দেখো ছি ছি কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বসা থাকে কাছাকাছি কলেজ তো নয় যেন এফডিসি ददधिभुषसकसकसि पं पर परर पं पर परर पं पर परर पं पर परर पं पर परर पं पर परर पं पर परर पं परर पं परररा परर परर पं परर पं परररा জিন্সের পরে প্যান্ট সাথে নিয়ে বয়ফ্রেন্ড হেঁটে চলে যেন কোন নায়িকা নায়িকা সব দেখে বাছি না মন মনে কারি না গোমটার মাঝে নাথ খেমটা জিন্সের পরে প্যান্ট সাথে নিয়ে বয়ফ্রেন্ড হেঁটে চলে যেন কোন নায়িকা ভাব দেখে বাছি না মনে মনে কারি না ঘুমটার মাঝে নাথ খেমটা এইসব দেখে ওই ইবলিস বেটা বলে এইসব দেখে ওই ইবলিস বেটা বলে এইসব দেখে ওই ইবলিস বেটা বলে তোমাদের ছেড়ে আমি ভগছি কলেজ তো নয় যেন এফডিসি ওই দাদা দাদি বসা থাকে কাছাকাছি কলেজ তো নয় যেন এফডিসি দাদা দাদি বসা থাকে কাছাকাছি লজায় বাতি না কি যে করি বলো না লজায় বাতি না কি যে করি বলো না লজায় বাতি না কি যে করি বলো না জুটির বাহার দেখো চলে তো নয় যেন এফটিসি দাদা দাদি বসে থাকে কাছে কাছে কলেজ তো নয় যেন এফটিসি দাদা দাদি বসে থাকে কাছে কাছে কলেজ তো নয় যেন এফটিসি দাদা দাদি বসে থাকে কাছে কাছে ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ತನ ತನನ ಧೂಮ್ ಪರ ಪರರ ಪಂಪರ ಪರರ ಪಂಪರ ಪರರ ಪಂಪರ ಪರರ ಪಂಪರ ಪರರ ಪಂಪರ ಪರರ